শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি শ্রী রামকৃষ্ণের উপদেশ পঞ্চম পরিচ্ছেদ চোদ্দই ডিসেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বিজয় ব্রাহ্ম সমাজের কাজ করতে হয় তাই সদা সর্বদা আসতে পারি না সুবিধা হলে আসব শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি বলিতেছেন দেখো আচার্যের কাজ বড় কঠিন ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতি রেখে লোকশিক্ষা দেওয়া যায় না যদি আদেশ না পেয়ে উপদেশ দাও লোকে শুনবে না সে উপদেশের কোনো শক্তি নাই আগে সাধন করো বা যে কোনো রূপে হোক ঈশ্বর লাভ করে করতে হয় তার আদেশ পেয়ে লেকচার দিতে হয় ও দেশে একটি পুকুর আছে নাম হালদার পুকুর তার পাড়ে রোজ লোক বাহ্যে করে রাখত সকালে যারা ঘাটে আসত তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত গালাগালে কোনো কাজ হতো না আবার পরদিন পাড়েতেই বাজছে শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিলে এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না যদি করে শাস্তি হবে এই নোটিশের পর আর কেউ পাড়ে বাজছে করত না তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেয়া যায় যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায় তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করছিল তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পেছনে একজন বলবান লোক আছে হয়তো আর একজন বড় জমিদার তার পিছন থেকে মোকদ্দমা চালাচ্ছে মানুষ সামান্য জীব ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না বিজয় মহাশয় ব্রাহ্ম সমাজ যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না শ্রীরামকৃষ্ণ মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুবনমোহিনী মায়া তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে আমি একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাজছে যাচ্ছিলাম শুনতে পেলুম যে একটা কোলা ব্যাং খুব ডাকছে বোধ হলো সাপে ধরেছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখন দেখি ব্যাংটা খুব ডাকছে একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে দেখি একটা ঢোঁড়ায় ব্যাংটাকে ধরেছে ছাড়তেও পারছে না গিলতেও পারছে না ব্যাংটার যন্ত্রণা ঘুরছে না তখন ভাবলাম ওরে যদি জাত সাপে ধরত তিন ডাকের পর ব্যাংটা চুপ হয়ে যেত এ একটা ঢোঁড়ায় ধরেছে কি না তাই সাপটারও যন্ত্রণা ব্যাংটারও যন্ত্রণা যদি সদ্গুরু হয় জীবের অহংকার তিন ডাকে ঘুচে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না